নিঃস্ব তারা বিশ্বে যারা খাইলো শুধু ঘুরলো সারা ভাবলো না তার মালিক কে বা কে দিল এই বসুন্ধরা নিঃস্ব তারা বিশ্বে যারা খাইলো শুধু ঘুরলো সারা নিঃস্ব তারা বিশ্বে যারা খাইলো শুধু ঘুরলো সারা দেখলো অনেক ঘুরে ঘুরে সাগর চন্দ্র সূর্য গ্রহ তারা দেখল নয়ন ভরে শত নিপুণ করে কে সাজালো পারাবারের কল দেশে চাঁদের জমিন দ্বিখণ্ডিত দেখলো মানুষ অবশেষে থাকিতেও চোখের ভেতর দৃষ্টি প্রতিবন্ধী তারা নিঃস্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা নিঃস্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা অন্তরে দৃষ্টি মেলিয়া রাখো দেখবে তারে সৃজন পানে কর্ণকুহর একটু সজাগ রাখো শুনবে তারে পাখির গানে অন্তরের দৃষ্টি মেলিয়া রাখো দেখবে তারে সৃজন পানে কর্ণকুহর একটু সজাগ রাখো শুনবে তারে পাখির গানে বাতাস এত স্নিগ্ধ তবু ধ্বংস লীলা ঝড়কে দেয় শীতের সূর্য ছড়ায় সাগর নদী ঢেউয়ে ঢেউয়ে মুগ্ধ করে সকলকে সে ঢেউ কেন জলোচ্ছ্বাসে ধ্বংস করে জীবনকে এসব নিঃস্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা নিঃস্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা ভাবলো না তার মালিক কে বা ঘুরল শুধু ঘুরল সারা বিশ্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা বিশ্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা বিশ্ব তারা বিশ্বে যারা খাইল শুধু ঘুরল সারা